আউদুবিল্লাহমিনা শৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ সঈদিনা মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসাহাবিহি ওসাল্লাম ইসলিমান কেসির গত আলোচনায় কোরআনে সেই দৃশ্যটি আমরা স্মরণ করেছিলাম যেখানে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছিলেন সেই চরম সংকটময় দিনের কথা যখন মানুষদেরকে আহ্বান করা হবে সিজদা করার জন্য কিন্তু তারা সেটা করতে সক্ষম হবে না তাদের দৃষ্টি হবে অবনত হীনতা তাদেরকে করবে আচ্ছন্ন সুরা কালামের সেই আয়াতগুলো আজকে এই সংক্ষিপ্ত স্মরণিকা সিরিজের দ্বিতীয় পর্ব আজকে সুরা মুজাম্মিলের দশ থেকে উনিশ নম্বর আয়াতগুলোর দিকে আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করব আল্লাহ সুবাহতাল্লাহ এখানে যে ছবিগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন তার মধ্যে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন فكيف تتقون إن كفرتم يوما يوما يجعل الولدان شيبا যদি তোমরা কুফুরি করো তবে কিভাবে তোমরা সেই দিন নিজেদেরকে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 تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا তোমাদের নিকট আমি পাঠিয়েছি একজন রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ যেমন আমরা রাসূল প্রেরণ করেছিলাম ফেরাউনের নিকটে কিন্তু ফেরাউন সেই রাসূলকে অমান্য করেছিল ফলে কঠোর শাস্তির মাধ্যমে তাকে পাকড়াও করা হয়েছিল فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا আল্লাহ সুহামতাল্লাহ বলছেন কাজেই তোমরাও যদি অবাধ্যতা করো কুফুরি করো অস্বীকার করো তাহলে সেই দিন কিভাবে নিজেদেরকে রক্ষা করবে কিভাবে সেই দিন নিজেদেরকে বাঁচাবে যেদিন একজন বালককে পরিণত করা হবে একজন বৃদ্ধে একজন শিশুকে পরিণত করা হবে একজন বৃদ্ধে যেদিন আসমান ফেটে চৌচির হয়ে যাবে আসমান বিদীর্ণ হয়ে যাবে আল্লাহ সুবাহতাল্লাহ তার সেই প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে নিশ্চয়ই এটা হচ্ছে একটি উপদেশ সুতরাং যার ইচ্ছা সে আপন রবের পথকেই অবলম্বন করুক সেই পথকেই অনুসরণ করুক সেই পথকেই বেছে নিক কোরআন আল সুহামতাল্লাহ কিয়ামতের তথা মৃত্যুর পরের জীবন পরকালের জীবনের যে ছবিগুলো এঁকেছেন সেগুলোর মাধ্যমে আমাদের অন্তরের অবস্থাকে উন্নত করার জন্য এই সংক্ষিপ্ত আলোচনাগুলো এই আলোচনাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনের আয়াতগুলোর দিকে মনোযোগ দেওয়া অর্থের দিকে মনোযোগ দেওয়া তিলাওয়াতকে শোনা এবং নিজেরাও তিলাওয়াত করা কোরআনের প্রভাবকে নিজেদের অন্তরে গ্রহণ করা এখানে বেশ কয়েকটি সচিত্র বর্ণনা আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে দিয়েছেন এর মধ্যে লক্ষণীয় কয়েকটি বিষয় হচ্ছে আল্লাহ সুবাহতাল্লাহ সে অস্বীকারী সত্য প্রত্যাখ্যানকারী তাদের শাস্তি হিসেবে যে বিষয়গুলোকে উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে শৃঙ্খল তাদেরকে শিকল পরিয়ে দেওয়া হবে জ্বলন্ত আগুনের মারাত্মক শাস্তি তাদেরকে দেওয়া হবে এমন খাদ্য তাদেরকে দেওয়া হবে যে খাদ্য তাদের জন্য কোনো আপ্যায়ন নয় বরং তাদের গলায় আটকে যাবে এবং এগুলো সবই হচ্ছে সেই মর্মান্তিক শাস্তির অংশবিশেষ একদিকে এই তিনটি বিষয়কে উল্লেখ করার পর আল্লাহ সুবাহতাল্লাহ আরও বলেছেন আসমান এবং জমিন এমনভাবে সেই দিন প্রকম্পিত হবে পর্বতমালাগুলো প্রকম্পিত হবে এবং এগুলো সেই দিন বালুর স্তূপের মতো পরিণত হয়ে যাবে সেই দিনের ভয় এবং আতঙ্কের কারণে একজন বালক পরিণত হয়ে যাবে বৃদ্ধে আসমান ফেটে চৌচির হয়ে যাবে إن هذه تذكرة فمن شاء নিশ্চয়ই এটা এক উপদেশ সুতরাং যার ইচ্ছা হয় সে সিও রবের পথকে অনুসরণ করুক অবলম্বন করুক সম্পূর্ণ সুরার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এই সুরাটি অবতরণের ধারায় বা নাজিলের ক্রম অনুসারে তৃতীয় সুরা সুরা আলাক সুরা কালাম এবং এরপরেই সুরা মুজাম্মিল এটি নাজিল হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপর শুরুতে প্রথম দিকে যেই ছোট ছোট সংক্ষিপ্ত সুরাগুলো নাজিল হচ্ছিল সেই সুরাগুলোর মূল বিষয়বস্তু ছিল কিয়ামত তথা পরকালের বিষয়বস্তুকে মানুষের সামনে উপস্থাপন করা এবং আল্লাহ সুহামতাল্লাহ তিনি এমনভাবে শক্তিশালী বর্ণনা ব্যবহার করে মানুষের সামনে এগুলোকে উপস্থাপন করেছেন কোরআনের মাধ্যমে যে দুনিয়াতে থাকলেও আমাদের চোখের সামনে সেই ছবিগুলো স্পষ্ট ফুটে ওঠে আল্লাহ সুহামতাল্লাহ এখানে সেই সমস্ত দুনিয়ার ক্ষমতাবান ব্যক্তি সচ্ছল ব্যক্তি বিলাসী ব্যক্তি যারা কিনা দুনিয়ার এই সমস্ত নিয়ামতগুলো পাওয়ার কারণে পরকালকে অবিশ্বাস করছে আখিরাতকে অবিশ্বাস করছে হয়তোবা তারা এই ধরনের একটি ধারণা তাদের মধ্যে পোষণ করে কোরআনের অন্যান্য সুরাতে যেভাবে এসেছে যেমন কাফিররা বলে থাকে যে আমরা যা পাওয়ার তা দুনিয়াতেই পেয়ে গিয়েছি দুনিয়াই আমাদের জীবন আমরা এখানেই মরি এখানেই বাঁচি কিংবা অনেক সময় তারা তাদের এই সচ্ছল অবস্থার কারণে বিপরীতে মুসলিমদের দারিদ্র কিংবা দুর্দশাকে উপহাস করে বলে থাকে যে আমরাই হকের উপরে রয়েছি নয়তো কেন আমরা দুনিয়াতে এত সচ্ছলতা লাভ করলাম কাজেই এই খোশহাল হাল জীবন আরামায়াসী জীবনের কারণে তারা সত্যকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে এমনকি আখিরাতকেও অস্বীকার করত সমস্ত যুগেই সচ্ছল ক্ষমতাবান সত্য অস্বীকারী ব্যক্তিদের মধ্যে এই চারিত্রিক বৈশিষ্ট্যটি দেখতে পাওয়া যায় তাদের প্রতি আল্লাহ সুহামতাল্লাহ এই হুমকি এবং ভয়ভীতি প্রদান করে সাবধানবাণী প্রদান করে জানিয়ে দিচ্ছেন দুনিয়ার এই সাময়িক সচ্ছলতা ধন বৃত্ত বৈভবের কারণে যদি তারা সত্যকে অস্বীকার করে তবে তাদের জন্য পরকালেও আরও আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ সুবাহতাল্লার তরফ থেকে রয়েছে তাদেরকে তখন আপ্যায়ন করা হবে এমন খাদ্যের মাধ্যমে যে খাদ্য তাদের গলায় আটকে যাবে জাক্কুমের মাধ্যমে তাদেরকে আপ্যায়ন করা হবে যেগুলো দেখতে এত ভয়ঙ্কর যেটা আল্লাহ সুবাহতাল্লাহ কুরআনের অন্যত্র শয়তানের মাথার সঙ্গে তুলনা করেছেন যেগুলো উৎপন্ন হয় জাহান্নামের একেবারে তলদেশে সেই গলায় আটকে যাওয়া খাদ্য তাদেরকে এই কারণে দেওয়া হবে দুনিয়াতে তারা আল্লাহ সুবাহতাল্লাহ নিয়ামতকে অস্বীকার করত সেই সমস্ত বিলাসী জীবনযাপনকারী অস্বীকারকারী লোকেরা এইরকম আপ্যায়নেরই যোগ্য কারণ তারা আল্লাহর নিয়ামতের কদর করেনি এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি অমর ইবনুল খাতাব রাইতলানহু তার জীবনী বা সিরাত থেকে আমরা দেখতে পাই যখন মুসলিমদের প্রতিনিধি হিসেবে মগির ইবনে সুবাহ আল্লাহ তালহু তিনি গিয়েছিলেন পারস্য সেনাপতি রুস্তমের তাবুতে সেখানে একাধারে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিন দিন আলোচনা হয়েছিল তৃতীয় দিন মুসলিমদের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন মগিরা ইবনে শৌবা রুস্তম সে তার জাকজমক সহকারে সেই তাঁবুতে বসে মুসলিমদের বিরুদ্ধে একটি বাগযুদ্ধে অবতীর্ণ হয়েছিল কারণ যুদ্ধের আগে সেটা ছিল আলাপ আলোচনা এবং মন মগজের একটি লড়াই এক পর্যায়ে রুস্তম নিজেদের সেই সমস্ত পার্শ্ব সাম্রাজ্যের সুবিশাল প্রাচুর্য ধন সম্পত্তি বিত্ত বৈভব এগুলোর মাধ্যমে গর্ব এবং অহংকার অনুভব করছিল এবং মুসলিমদের দারিদ্রের কারণে আরবের রুক্ষ পরিবেশে তারা বসবাস করত সেই কারণে তাদেরকে হীন এবং ছোট মনে করছিল মুগিরা ইবনে সৌবা রাজিউল্লাহতুল্লানহু তিনি সেখানে সেখানে তিনি খুবই চমৎকার একটি জবাব দিয়েছিলেন রুস্তমের সেই গর্ব এবং অহংকারের মুগির ইবনে সৌবা তিনি বলেছিলেন এই নিয়ামতগুলো যা তোমরা লাভ করেছ আল্লাহর পক্ষ থেকে সেই নিয়ামত লাভ করার পর তার বিপরীতে কি সুক্রিয়া তোমরা আদায় করেছ কি কৃতজ্ঞতা তোমরা আদায় করেছো এই ধন সম্পত্তি বিত্ত বৈভবকে তোমরা ব্যবহার করছো আল্লাহর বিরুদ্ধাচারণের জন্য আল্লাহ সুবাহতাল্লার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য কাজেই দুনিয়াতে সম্পদের বিবেচনায় আমাদের থেকে এগিয়ে থাকলেও যেহেতু এগুলোকে তোমরা ব্যবহার করছো আল্লাহর বিরুদ্ধাচারণের জন্য কাজেই এটা তোমাদের জন্য ক্ষতির কারণ এবং এই সম্পত্তির বিচারে আমাদের থেকে এগিয়ে থাকলেও তোমরা কখনোই শ্রেষ্ঠত্ব লাভ করতে পারছো না এই জন্যই আমরা দেখতে পাই আল্লাহ সুবাহতাল্লাহ এই সুরাতে নবী করিম সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি সেই সমস্ত ব্যক্তিদের চক্রান্তে তাদের সত্য অস্বীকারী যে আচরণ সেই সমস্ত বিষয়ের উপর সবর করুন ধৈর্য ধারণ করুন এবং তাদেরকে বর্জন করে চলুন কিন্তু এই বর্জন হতে হবে সুস্থ সুন্দর এবং সৌজন্যের সঙ্গে ভালো পদ্ধতিতে উত্তম পদ্ধতিতে সেখানে কোনো কটুক্তি চলবে না এবং এই ধরনের উত্তম আচরণ বা সবরে জামিল তার জন্য প্রয়োজন একটি উন্নত নৈতিক মানসিক শক্তির আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন মক্কার সেই প্রথম দিকে যখন মাত্রই কোরআনের আয়াতগুলো নাদিল হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার দাওয়াতি কার্যক্রম শুরু করেছেন সেই অবস্থায় আল্লাহ রাসুলের উপর আল্লাহ সুহামতাল্লাহর নির্দেশ ছিল যে আপনি ক্ষমা এবং সবর ধৈর্যের নীতি অবলম্বন করবেন সেই অবস্থায় যতই অত্যাচার নির্যাতন কিংবা দুর্ব্যবহার কাফেররা করুক না কেন যে কারণে আমরা দেখতে পাই সেই সময় যখন কিনা আবু জাহেলের মতো নিকৃষ্ট কাফের নেতারা আম্মর ইজলানহু তার বাবা এবং মা তাদের উভয়কে শহীদ করে দিয়েছিল সেই অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আম্মারের পরিবারকে উপদেশ দিয়েছিলেন সবর করার জন্য ধৈর্য অবলম্বন করার জন্য কারণ সেই সময় সেটাই ছিল আল্লাহ সুহামতালার পক্ষ থেকে তাদের জন্য বাতলে দেওয়া পদ্ধতি যেমনটা আমরা দেখতে পাই সমস্ত কোরআন জুড়েই রয়েছে অন্যান্য সুরাতেও শুরুর দিককার সেই সুরাগুলোতে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন খুজ ইলাফোয়া ওয়ামুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন ক্ষমা করার অভ্যাস আপনি গড়ে তুলুন সৎ কাজের নির্দেশ প্রদান করুন এবং সেই সমস্ত মূর্খ জাহেলদের থেকে আপনি দূরে সরে থাকুন অন্যত্র আল্লাহ সুবাহতাল বলেছেন ফাসদা বিমাতু আমার ওয়া আরিদ আনিল মুশরিকিন আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হচ্ছে সেগুলি প্রকাশ্য ঘোষণা করুন প্রচার করুন এবং মুশ্রিকদের কোনো পরোয়া আপনি করবেন না তাদেরকে উপেক্ষা করুন কিন্তু বিষয়গুলো এখানেই শেষ হয়ে যায়নি পরবর্তীতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সমস্ত সিরাজ জুড়ে যদি আমরা মনোযোগের সঙ্গে লক্ষ্য করি তাহলে এই কর্মপদ্ধতির সম্পূর্ণ চিত্রটি আমাদের সামনে স্পষ্টভাবে উপস্থাপিত হয় ক্ষমা এবং সবর বা ধৈর্য অবলম্বন করার পরবর্তীতে একটি সময়ে আল্লাহ সুহামতাল্লাহ যুদ্ধের অনুমতি প্রদান করেছেন এই প্রসঙ্গে সুরাহাজের উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াতটি আমরা দেখতে পারি এই ধাপের আরেকটি উপরে অর্থাৎ যখন মুসলিমদের উপর শত্রুরা আক্রমণ করবে সেই অবস্থায় আত্মরক্ষার অনুমতি আল্লাহ সুহামতাল্লাহ দিয়েছেন সুরাবা কারার একশো নব্বই নম্বর আয়াতে আমরা দেখতে পারি এভাবে চূড়ান্ত পর্যায়ে সুরাতাওবার উনত্রিশ ছত্রিশ এবং সুরা আনফালের আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুহামতাল্লাহ একসময় মুসলিমদের উপরে যুদ্ধ করা দিন প্রতিষ্ঠা করা এটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন কাজেই কোন ক্ষেত্রে ক্ষমা কোন ক্ষেত্রে অনুমতি কখন আত্মরক্ষা কিংবা কখন দিন কায়েম করা বাধ্যতামূলক শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ সেই ক্ষেত্রে সম্পূর্ণ ছবিটি আমাদের সামনে উপস্থাপন করা জরুরি আল্লাহ আল্লাহ সেই সমস্ত কাফেরদের উদ্দেশ্য করে বলছেন আল্লাহর কাছে রয়েছে শিকলের শাস্তি যার মাধ্যমে তাদেরকে আটকে রাখা হবে এবং তাদের প্রাপ্য পুরস্কার তাদেরকে প্রদান করা হবে এবং আরও রয়েছে জাহান্নামের আগুনের শাস্তি যার মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে শাস্তি প্রদান করা হবে ভয়ঙ্কর শাস্তি এবং রয়েছে এমন খাদ্য যে খাদ্য তাদের জন্য কোনো আপ্যায়ন নয় বরং তাদের গলায় সেগুলো আটকে যাবে যখন তারা সেটা গ্রহণ করতে যাবে দুনিয়াতে যেভাবে নিয়ামতগুলোকে পেয়েও তার মাধ্যমে তারা উপকৃত হতে পারেনি ঠিক একই রকম আখিরাতে খাদ্য তারা গ্রহণ করছে কিন্তু সেই খাদ্যের মাধ্যমে খাদ্যের যে উপকার সেটা তারা লাভ করতে পারবে না বরং সেই খাদ্য তাদের জন্য একটি নতুন শাস্তি হিসেবে আবির্ভূত হবে তাদের গলায় সেটা আটকে যাবে এরপর আল্লাহ সুবাহতাল্লাহ সেই ভয়ঙ্কর দিনের চিত্র অঙ্কন করে বলছেন يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا যেদিন পৃথিবী আর পর্বতমালাকে প্রকম্পিত করা হবে এবং পর্বতমালা পরিণত হবে বহমান বালুকা রাশিতে এই পর্বত সেগুলো পরিণত হয়ে যাবে চলমান বালুর স্তূপে বালু রাশিতে সেগুলো পরিণত হয়ে যাবে ভয়ঙ্কর সেই দিনের চিত্র যা মানুষ এবং মানুষের আত্মাকে অতিক্রম করে সমস্ত প্রকৃতির উপরেও প্রভাব বিস্তার করবে এই দৃশ্যগুলো সমস্ত মানব সত্তাকে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 তোমাদের উপরে সাক্ষ্যদাতা দুনিয়াতে আমরা যা করে এসেছিলাম তার উপর আল্লাহ সুহামতাল্লাহ যে রাসুল পাঠিয়েছেন তিনি আমাদের উপর সাক্ষী হয়ে যাবেন আল্লাহ সুহামতাল্লাহ আরও বলছেন যেমন আমরা রাসুল প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে বনি ইসরায়েল যে অনুপাতে দুর্বল ছিল এবং তাদের বিপরীতে ফেরাউনকে আল্লাহ সুহামতাল্লাহ যে শক্তি দিয়েছিলেন সেই তুলনা সেই অসমতা তার কোনো তুলনাই হয় না অন্য কোনো শক্তিশালী অত্যাচারী রাজা কিংবা বাদশার সঙ্গে কিন্তু সেই দুর্বল বনি ইসরায়েল জাতির সামনেই আল্লাহ সুবাহতাল্লাহ ফেরাউনকে সদল বলে সদল বলে ধ্বংস করার দৃশ্য স্থাপন করে একটি দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ফা ফির আউনুর রাসুল্লা ফা আখাজনাহু আখজাউবিলা ফেরাউন সেই রাসুলকে অমান্য করেছিল ফলে আমরা তাকে ভীষণভাবে পাকড়াও করেছিলাম সুতরাং পরবর্তী কাফিরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবাহতাল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তারাও কি চাচ্ছে যে ফেরাউনের উপর যেরকম শাস্তি এসেছে সেই শাস্তি তাদের উপরেও আসুক এই দুনিয়ার জীবনের ভোগবিলাস এগুলো একসময় শেষ হয়ে আসবে শেষ যে চিত্রটি আল্লাহ সুবাহতাল্লাহ উপস্থাপন করেছেন সেখানে এসেছে সেই বালক তার বৃদ্ধে পরিণত হয়ে যাওয়ার ঘটনা আল্লাহ সুবাহতাল্লাহ আয়াতে বলেছেন فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا যদি তোমরা অস্বীকার করো কুফুরি করো অবাধ্যতা করো তাহলে কিভাবে নিজেদেরকে রক্ষা করবে সেই দিনে যেই দিন একজন শিশু পরিণত হয়ে যাবে বৃদ্ধে যেই দিন একজন বালক পরিণত হয়ে যাবে একজন বৃদ্ধে এখানে সবচেয়ে ভয়াবহ চিত্রটি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে একদিকে সমস্ত সৃষ্টি জগতে বিপর্যয় সৃষ্টি হচ্ছে মহাধ্বংস মহাপ্রলয় সংঘটিত হচ্ছে আসমান বিদীর্ণ হয়ে যাচ্ছে অপরদিকে যখন বিচারের ময়দানে মানুষদেরকে সমাবেত করা হচ্ছে যে শিশু যে বালক সেই অবস্থায় যে মৃত্যুবরণ করেছিল তাকে যখন সেখানে ওঠানো হচ্ছে সেও কিয়ামতের এই দৃশ্য ভয়ঙ্কর অবস্থা দেখে ভয় এবং আতঙ্কের কারণে একজন বৃদ্ধ ব্যক্তিতে পরিণত হয়ে যাবে সেই ভয়াবহ পরিস্থিতি একজন শিশুকে যে হয়তো হিসাব নিকাশ নেওয়ার মতো বয়সেও উপনীত হয়নি কিন্তু তার অন্তরেও এত ব্যাপক ভীতি সৃষ্টি হবে সে বৃদ্ধ ব্যক্তিতে পরিণত হয়ে যাবে এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর দিনের একটি চিত্র যা আল্লাহ সুবাহতাল্লাহ কুরআনে আমাদের সামনে জানিয়ে দিয়ে আমাদেরকে সাবধান করে দিচ্ছেন সাধারণ অক্ষরের মাধ্যমে যে ছবিগুলো আমাদের সামনে ফুটে উঠছে সেই ছবি মনের রাজ্যে এক বাস্তব চিত্রকে ফুটিয়ে তুলছে আল্লাহ সুহামতাল্লাহ আরও সাবধান করে আমাদেরকে বলছেন কানা ওয়াদুহু মাফরুলা এই প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই এটাকে এড়িয়ে যাওয়া পলায়ন করার কোনো অবকাশ নেই আল্লাহ সুবাহতাল্লাহ আরও বলেছেন إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا নিশ্চয়ই এটা একটি উপদেশ সুতরাং যার ইচ্ছা সে আপন রবের পথকেই অবলম্বন করুক এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কোনো সন্দেহ নেই যে নিশ্চয়ই আল্লাহর রাস্তা আল্লাহর পথ এটাই হচ্ছে সবচেয়ে সহজ পথ সবচেয়ে নিরাপদ পথ এবং সফলতার পথ আল্লাহ সুবাহতাল আমাদেরকে বিচার দিনের ভয়াবহ কঠিন অবস্থা থেকে এবং সমস্ত বিভ্রান্তিকর পথ এবং রাস্তা থেকে হেফাজত করেন রক্ষা করেন এবং আল্লাহর পথের উপর আমাদেরকে দৃঢ় রাখেন সাবেত রাখেন আল্লাহ আমিন وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والحمد لله رب العالمين